بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إن لكم منه نذير وبشير পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলিফ লাম র এ এমন এক কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত অতপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ হতে যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দিগি না করো নিশ্চয় আমি তোমাদের প্রতি তারই পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদদাতা وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله আর তোমরা নিজেদের কর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে দেবেন আর যদি তোমরা বিমুখ হতে থাকো তবে আমি তোমাদের উপর এক মহাদিবসের আজাবের আশঙ্কা করছি إلى الله مرجعكم وهو على كل شيء قدير আল্লাহর সান্নিধ্যে তোমাদেরকে ফিরে যেতে হবে আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور জেনে রাখো নিশ্চয়ই তারা নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট হতে লুকাতে পারে শুনো তারা যখন কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে তিনি তখনও জানেন যা কিছু তারা চুপিসারে বলে আর প্রকাশ্যভাবে বলে নিশ্চয় তিনি জানেন যা কিছু অন্তঃসমূহে নিহিত রয়েছে وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ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 মেয়াদ পর্যন্ত তাদের আজাব স্থগিত রাখি তাহলে তারা নিশ্চয়ই বলবে কোন জিনিসে আজাব ঠেকিয়ে রাখছে শুনে রাখো যেদিন তাদের উপর আজাব এসে পড়বে সেদিন কিন্তু তা ফিরে যাওয়ার নয় তারা যে ব্যাপারে উপহাস করত তাই তাদেরকে ঘিরে ফেলবে ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আস্বাদ গ্রহণ করতে দেই অতপর তা তার থেকে ছিনিয়ে নেই তাহলে সে হতাশ ও কৃতঘ্ন হয় ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور আর যদি তার উপর আপতিত দুঃখ কষ্টের পরে তাকে সুখ ভোগ করতে দেই তবে সে বলতে থাকে যে আমার অমঙ্গল দূর হয়ে গেছে আর সে আনন্দে আত্মহারা হয় অহংকারে উদ্ধত হয়ে পড়ে إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎ কার্য করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه আর সম্ভবত ওইসব আহকাম যা উহির মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে এবং এতে মন ছোট করে বসবে তাদের এ কথায় যে তার উপর কোনো ধন ভাণ্ডার কেন অবতীর্ণ হয়নি অথবা তার সাথে কোনো ফেরেস্তা আসেনি কেন তুমি তো শুধু সতর্ককারী মাত্র আর সবকিছুর দায়িত্বভারিত আল্লাহ নিয়েছেন أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون তারা কি বলে কোরআন তুমি তৈরি করেছ তুমি বলো তবে তোমরা অনুরূপ দশটি সুরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে অতপর তারা যদি তোমাদের কথা পূরণ করতে অপারগ হয় তবে জেনে রাখো এটা আল্লাহর ইলম দ্বারা অবতীর্ণ হয়েছে আরও একিন করে নাও যে আল্লাহ ব্যতীত কোন অন্য মাবুদ নেই অতএব এখন কি তোমরা আত্মসমর্পণ করবে من كان يريد الحياة الدنيا وزينتها نوف إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্যই কামনা করে আমি তাদের দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হবে না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 وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة أولئك أصحاب الجنة هم فيها خالدون নিশ্চয় যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে এবং স্বীয় পালনকর্তার সমীপে বিনয় প্রকাশ করেছে তারাই বেহেস্তবাসী সেখানেই তারা চিরকাল থাকবে مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين উভয় পক্ষের দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ ও বধির এবং যে দেখতে পায় ও শুনতে পায় উভয়ের অবস্থা কি এক সমান তবুও তোমরা কি ভেবে দেখো না আর অবশ্যই আমি নুহ আলাহিসাল্লামকে তার জাতির প্রতি প্রেরণ করেছি তিনি বললেন নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে এক যন্ত্রণাদায়ক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 أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول إني ملك ولا أقول للذين تزدرين يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين আর হে আমার জাতি আমি যদি তাদের তাড়িয়ে দেই তাহলে আমাকে আল্লাহ হতে রেহাই দেবে কে তোমরা কি চিন্তা করে দেখো না আর আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডার রয়েছে এবং কথা বলি না যে আমি গায়বী খবরও জানি কথা বলি না যে আমি একজন ফেরেস্তা আর তোমাদের দৃষ্টিতে যারা লাঞ্ছিত আল্লাহ তাদের কোনো কল্যাণ দান করবেন না তাদের মনের কথা আল্লাহ ভালো করে জানেন সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারী হব